বাংলার তরে করেছিলাম ভাষার আন্দোলন বাংলার তরে করেছিলাম ভাষার আন্দোলন ভাষা নিয়ে মনের আশা হলো না পূরণ মোদের হলো না পূরণ মোদের হলো না পূরণ মোদের হলো না পূরণ বাংলার তরে করেছিলাম ভাষার আন্দোলন বাংলার তরে করেছিলাম ভাষার আন্দোলন ভাষা নিয়ে মনের আশা হলো না পূরণ মোদের হলো না পূরণ মোদের হলো না পূরণ রক্ত দিল রফিক জব্বার সালাম বরকত ভাই দাবি ছিল সর্বস্তরে বাংলা ভাষা চাই রক্ত দিল রফিক জব্বার সালাম বরকত ভাই দাবি ছিল সর্বস্তরে বাংলা ভাষা চাই রক্ত দিল রফিক জব্বর সালাম বরকত ভাই দাবি ছিল সর্বস্তরে বাংলা ভাষা চাই যে দাবিতে হলো তাদের শহীদ মরণ হায় যে দাবিতে হলো তাদের শহীদ মরণ ভাষা নিয়ে মনের আশা হলো না পূরণ মোদের হলো না পূরণ মোদের হলো না পূরণ বাংলার তরে করেছিলাম ভাষার আন্দোলন করেছিলাম ভাষার আন্দোলন ভাষা নিয়ে মনের আশা হলো না পূরণ মোদের হলো না পূরণ মোদের হলো না পূরণ পাইনি আজ বাংলা ভাষা সবখানে তার মান অফিস আদালতে শুনি ইংরেজির জয়গান পাইনি আজ বাংলা ভাষা সবখানে তার মান অফিস আদালতে শুনি ইংরেজির জয়গান হয়নি বাংলা ভাষা তার মান অফিস আদালতে শুনি ইংরেজির ফেব্রুয়ারির ধাক্কায় হলো ফাল্গুনের পতন ফেব্রুয়ারির ধাক্কায় হলো ফাল্গুনের পতন ভাষা নিয়ে মনের আশা হলো না পূরণ মোদের হলো না পূরণ মোদের হলো না পূরণ বাংলার তরে করেছিলাম ভাষার আন্দোলন বাংলার তরে করেছিলাম ভাষার আন্দোলন ভাষা নিয়ে মনের আশা হলো না পূরণ মোদের হলো না পূরণ মোদের হলো না পূরণ পাতামলে চাইনি বাংলা বিদেশি বলে স্বাধীন দেশেও রইল বাংলা সেই রসাতলে পাকা মলে চাইনি বাংলা বিদেশি বলে স্বাধীন দেশেও রইল বাংলা সেই রসাতলে আকামলে চাইনি বাংলা বিদেশি বলে স্বাধীন দেশ রইল বাংলা সেই রসা তলে জানলে কি আর হতো বাংলার হাল এমন জানলে কি আর হতো বাংলার হাল এমন ভাষা নিয়ে মনের আশা হলো না পূরণ মোদের হলো না পূরণ মোদের হলো না পূরণ বাংলার তরে করেছিলাম ভাষার আন্দোলন বাংলার তরে করেছিলাম ভাষার ভাষা নিয়ে মনের আশা হলো না পূরণ মোদের হলো না পূরণ মোদের হলো না পূরণ বাংলার তরে করেছিলাম ভাষার আন্দোলন বাংলার তরে করেছিলাম ভাষার আন্দোলন ভাষা নিয়ে মনের আশা হলো না পূরণ মোদের হলো না পূরণ মোদের হলো না পূরণ মোদের হলো না পূরণ মোদের হলো না পূরণ